আলহামদুলিল্লাহ আমরা গত জুমাতে ইসলামের কিছু বিধান এবং সে বিধানগুলো কেন সে বিষয়ে আলোচনা করছিলাম তার মধ্যে হেজাবের মাসালা এবং চক্ষু হেফাজত করার মাসালাও এসে গিয়েছিল এ বিষয়গুলো যেহেতু একটা বড় আলোচনার অংশ মানুষের চক্ষু হেফাজত করা এরকম আরো যে রোগগুলো আধ্যাত্মিক রোগ বলা হয় যেগুলোকে আত্মার রোগ বলা হয় যেগুলোকে এগুলো পরিশুদ্ধ করার জন্য আগে আত্মাকে চিনতে হবে আমাদের এই ভারতবর্ষে আত্মশুদ্ধির নামে মারেফাতের নামে কতগুলো শিরিক এবং বিদাত চালু আছে এবং তারা কোরআনুল করিমের এই তাকিয়ার আয়াতগুলো দিয়ে দলিল পেশ করে একদিকে সেই ভ্রান্ত মতবাদ থেকে বাঁচার জন্য আমাদের জানা প্রয়োজন অপরদিকে নিজের আত্মাকেও সংশোধন করা প্রয়োজন কোরআনুল করিমে আল্লাহ নয়টা কসম খেয়ে তারপরে বলেছেন আল্লাহ রব্বুর আলামিন একবার কসম করলেই চলে নয়টা কসম করেছেন সূর্যের কসম যখন সূর্য স্পষ্ট আলো দেয় দোহা চাষের সময় হয় অল কমার তালাহা ওয়ান্নাহার ইদা জাল্লাহা এরকম ভাবে দিনের কসম রাতের কসম সবগুলো উল্লেখ করে করে এরপরে আল্লাহ সুবাহান তারা বলছেন নিশ্চয় সফল হয়েছে ওই ব্যক্তি যে ওই নফসকে শুদ্ধ করেছে পরিচ্ছন্ন করেছে পুত পবিত্র করেছে এখান থেকেই তাজকিয়া আল্লাহর রাসুল সাল আলহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করবেন ইব্রাহিম আলহি সালাতামকে এই প্রধান হেমানের দাওয়াতের ব্যবস্থা করলেন তিনি খাবা খানায় কাবা নির্মাণ করলেন খানায় কাবা নির্মাণ করে আল্লাহ রব্বুল আলমের কাছে দোয়া করলেন ربنا وبعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك رب العالمين তুমি আমার সন্তানদের মধ্য থেকে একজন রসুল পাঠাও খানা একেবারে নির্মাণ করে যে দোয়াগুলো করেছিলেন এর মধ্যে একটা দোয়া ছিল এই কারণ ঘর নির্মাণ করলাম মসজিদ বড় আকার নির্মাণ করলাম ইমাম সাহেব মাসা আল্লাহ কোরআন হাদিস কিছুই জানে না এই মসজিদের কি লাভ ربنا وبعث فيهم رسولا منهم رب العالمين আমি তোমার জন্য মসজিদ তৈরি করেছি মাদ্রাসা তৈরি করেছি ঘর তৈরি করেছি হুদাল্লিল আলামিন গোটা বিশ্ববাসীর জন্য হেদায়েতের মার্কাজ তৈরি করেছি শিক্ষকের প্রয়োজন মিনহুম আমার সন্তানদের মধ্যে একজন রসুল পাঠাও মিনহুম তাদের থেকেই আমার সন্তানদের থেকেই বোঝা গেল ইব্রাহিম আলাইসালামের দোয়ার মধ্যেও আছে রাসুল যিনি আসবেন তিনি তার বংশের থেকে আসবেন এবং সেটাই কোরআন হাদিস থেকে জানা যায় ইব্রাহিম আলাইসালামের ছেলে হচ্ছে এসাহাক এবং ইসমাইল এসাহাকের থেকে বনি ইসরায়েলের সব নবী আগমন করে আর ইসমাইলের বংশের থেকে আমাদের নবী আগমন করেন কাজে দোয়া কবুল হয়েছে যদি আমাদের দেশে অনেক লোকেরা আল্লাহ রসুলকে মহাপাত করতে গিয়ে বলে রসুল কি মানুষ ছিলেন তো মানুষ নাকি ফেরেস্তা ছিলেন এই সমস্ত আল্লাহর রসুল সাল্লাম আগেই নিষেধ করেছেন খবরদার তোমরা আমার ব্যাপারে বাড়াবাড়ি করবে না কেন আপরা তিনি ইহুদ সরা যেরকম ভাবে ইহুদি খ্রিস্টানরা তাদের নবীদের বেলায় বাড়াবাড়ি করেছিল খ্রিস্টানরা ইসা ইসলামকে আল্লাহর পুত্র বলে দাবি করলো মহাপাত করতে করতে আল্লাহর পুত্র বানিয়ে ফেলল ইহুদিরা ওজার আল্লাহ সালামকে আল্লাহর পুত্র বলে দাবি করল তোমরা আমার বেলায় খবরদার আমার মহাব্বত নিয়ে আমার স্তর নিয়ে আমার মর্যাদা নিয়ে বাড়াবাড়ি করতে গিয়ে আমাকে এরকম ভাবে বাড়াবাড়ি করবে না কিন্তু তারপরেও এই উম্মতের একদল মানুষ আল্লাহর পুত্র আর আল্লাহ সমতুল্য বানায় নাই বরং আল্লাহ নিজে আসছেন দুনিয়াতে মোহাম্মদ রূপ ধরে বলে না মানবের রূপ ধরিয়ে নবী এলেন ববিতে মানুষের রূপ ধরে এসেছেন আসলে আল্লাহ নিজে এসেছেন কিছু হাদিসও তৈরি করেছে তারা আল্লাহ রসুল নাকি বলেছেন জাল হাদিস সব মিথ্যা হাদিস নামে তৈরি করা হয়েছে আনা আরব বিল আইন আমি আরব তবে আইন ছাড়া আইন বাদ দিলে কি থাকি আরব আইন বাদ থাকে রব মানে আমি রব আনা আহমাদ বিল আমিন আমি আহমাদ তবে মিম ছাড়া তো মিম ছাড়া আহমাদ হলে কি হয় আহাদ তার মানে তারা বলতে চায় আল্লাহর নবী নাকি বলেছেন আমি আহাদ আমি রব তাহলে এহুদি খ্রিস্টানরা তা না করতে পেরেছিল এই উম্মতের একদল মুশ্রেক ওই উম্মতের একদল মুশ্রেক যারা নবীর মহাব্বতে বাড়াবাড়ি করে তারা নবীকে আল্লাহর আসনে বসিয়ে দিয়েছে ইব্রাহিম আলাম দোয়া করলেন আমি আপনি যদি এই বিষয় নিয়ে আলোচনা করছি না অন্য একটা বিষয় নিয়ে দিয়ে নিয়ে এই দোয়ার মধ্যে বিষয়টা আছে রব্বানা ওয়াবাসিহিম রাসূলাম মিনহুম অরাব্বুল আলমিন তুমি আমাদের সন্তানদের আমার সন্তানদের মধ্যে একজন রসুল পাঠাও যিনি আপনার আয়াত তেলাবাদ করে করে আমার এই খানায় কাবাকে আবাদ করবে এই খানায় খানায় কাবাকে হেফাজত করবে এতলু আলাইহিম আয়াতিক আপনার আয়াত তেলাওয়াত করবেন বোঝা গেল তেলাওয়াত করা এক নাম্বার দায়িত্ব ওই আল্লি মোহমুল কিতাব হিকমা এবং কিতাব ও হেকমাতের তালিম দিবেন কিতাব আল্লাহর পক্ষ থেকে যারা নাজির হবে এটা তিনি শিক্ষা দিবেন তালিম দিবেন বুঝে গেল তালিমেরও প্রয়োজন আছে এবং তাদের আত্মাকে শুদ্ধ করবেন তার ক্রিয়া করবেন তার ক্রিয়া শেষে না আগে এব্রাহিম রাস্তার দোয়ায় শেষে আসলো কিন্তু কিন্তু আমি ক্রিয়ার অর্থ যেটা বললাম পরিশুদ্ধ করা পরিচ্ছন্ন করা এটা আগে হয় আপনি একটা বিল্ডিং এ রং করতে হলে পুরাতন বিল্ডিং আগে ঘষে মেজে পরিষ্কার করে তারপরে রং করবেন নাকি আগে রং করে তারপরে ঘষবেন কোনটা নিশ্চয়ই আগে ঘষে মেজে পরিষ্কার করে এরপরে নতুন রং করতে হবে এব্রাহিম রাস্তা দোয়ার মধ্যে তাজকে গেছে আগে ঘষা মাথা গেছে শেষে আগে আসলো রং করা কিতাব হেকমা কিতাব ও হেকমাতের তালিম দিবেন ওয়ুজাক্কিহিম আত্মাকে শুদ্ধ করবেন শুদ্ধ আগে আসে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের জবাব দিতে গিয়ে আরেকটা সূরা নাযিল করেছেন ইব্রাহিমের দোয়া কবুল হয়ে গেছে কিন্তু দোয়ার তরতিবে ভুল হয়ে গেছে তাও সংশোধন করে দিলেন সুরায় জুমার দুই নম্বর আয়াত والذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة আল্লাহ রব্বুল আলমী যিনি উম্মিনদের মধ্যে একজন রাসুল পাঠিয়েছেন মিনহুম তাদের থেকেই বোঝা গেল রসুল মানুষের থেকে আগমন করেছেন ফেরেস্তাও নন জিন নন মানুষ মিনহুম মিন আয়াতিহি যিনি তাদের সামনে আল্লাহর আয়াত সমূহকে তেলাবাদ করেন এবং তাদের আত্মাকে শুদ্ধ করেন অয়ুআল্লিমুল কিতাব আওয়াল হিকমা এবং কিতাব হিকমার তালিম দান করেন আত্মশুদ্ধি আগে এসে গেছে কিনা তার মানে হচ্ছে শুদ্ধ করবে কি যে তাও বলা আছে এখানে ইয়াতলু আলাইহিম আয়াতিহি আল্লাহর আয়াত তেলাওয়াত করে করে ঘষে মেজে পরিষ্কার করে ইউজাক্কিম পরিষ্কার করবে এরপরে নতুন রং করবে কি দিয়ে ওই আল্লি কিতাব আওয়াল হিকমা কিতাব হেকমাতের নতুন রং করবে তালিম দিবে বুঝা গেল তাজকিয়া মানে হচ্ছে আত্মাকে পরিষ্কার করা পরিচ্ছন্ন করা আত্মাকে শুদ্ধ করা এই আত্মশুদ্ধির নামই চলছে আমাদের দেশে পীর ব্যবসা আত্মাকে শুদ্ধ করতে হলে পীর ধরতে হবে এরপরে যেটা করে সেটা তো করে মার্শাল্লাহ শুদ্ধ করা কিসের থেকে আত্মশুদ্ধি করার গুরুত্ব অপরিসীম আমি বলেছি আল্লাহ রাব্বুল আলামিন বললেই চলতো তা না বলে আল্লাহ তারা নয়টা কসম করে তারপরে বলেছেন অশামসি ওয়াদুহাহা ওয়াল কামারি ইদা তালাহা ওয়ান নাহারি ইদা জাল্লাহা والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها নয়টা কসম উল্লেখ করেছেন শেষে কি বললেন এই নফসকে তোমাদের আত্মাকে যে তৈরি করেছেন তার মানে আল্লাহ নিজের কসম খেয়ে বলছেন নিশ্চয়ই সফল কাম হয়েছে ওই ব্যক্তি যে আত্মাকে শুদ্ধ করেছে পরিচ্ছন্ন করেছে এবারে কিসের থেকে পরিচ্ছন্ন করবে আত্মার রোগের থেকে আল্লাহ রাসুল সাল্লাম বলেছেন আলা ইন্নাফিল জাকাতি মুদগা বোকার সাহেব সহি জেনে রাখো মানুষের দেহের মধ্যে একটা গোস্তের টুকরা আছে ওই গোস্তের টুকরা যদি শুদ্ধ থাকে ভালো থাকে পরিচ্ছন্ন থাকে সালুহাল জাফাদু কুল্লুহ গোটা দেহ তোমার পরিচ্ছন্ন থাকবে পরিষ্কার থাকবে আর ওই গোস্তের টুকরা যদি নষ্ট থাকে খারাপ থাকে গোটা দেহ তোমার নষ্ট হয়ে যাবে ওই অংশ যদি ঠিক থাকে গোটা দেহ ঠিক থাকবে আর ওই অংশ নষ্ট হলে তোমার এই বডির কোনো মূল্য নাই কারণ এই বডি তোমার যে হাতির বডি অনেক বড় মানুষের দেহ বড় না হাতির দেহ বড় হস্তি বড় না মানুষ বড় তিমি মাছ বড় না মানুষ বড় গারবার সুরাত আদমি সাবুদে যদি চেহারার নাম সুরাতের নাম আর বডির নাম মানুষ হতো গাও খারাজ আদমি বেহতার সুদে তাহলে এই তিমি মাছ এই জঙ্গলের হিংস্র বাঘ হাতি জলহস্তি এই সবগুলো মানুষের বড় কাজে এগুলোই ভালো হতো যদি শক্তির নাম মানুষ হতো শক্তি অনেক বেশি গায়ে এটার নাম যদি মানুষ হতো গাও খারাজ আতমি বেহতার সুদে তাহলে মানুষের চেয়ে জঙ্গলের হিংস্র প্রাণী বাঘের গায়ে শক্তি অনেক বেশি ওইটাই তোমার চেয়ে ভালো হতো কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা মাকলুক আখ্যায়িত করেছেন কেন বডির কারণে চেহারার কারণে আল্লাহ রসুল সাল্লাম সে বিষয়টা পরিষ্কার করে দিয়েছেন আলা যে মানুষের দেহের মধ্যে একটা গোষ্ঠের টুকরা আছে যদি সেই টুকরা সেই অংশ ঠিক থাকে গোটা দেহ ঠিক থাকবে ওইদা ফাসাদার জাহাদু আর যদি সেই টুকরাটা নষ্ট হয়ে যায় ওইদা ফাসাদার যদি নষ্ট হয়ে যায় ফাসাদার জাহাদু কুল্লুহু গোটা দেহ নষ্ট হয়ে যাবে সেইটার নাম কি আলা ওয়াহিয়াল কল সেটার নাম হলো কলক আত্মা অন্তর মানুষের কল্প বুঝে গেল এই কলবটাকে শুদ্ধ করলে মানুষ হয় এটা না হলে মানুষ হয় না এই জন্য যত রোগ এখানে ঢুকবে তত নষ্ট করবে হাদিসে এটাও বলা আছে কেমন রোগগুলো ঢুকে যখন মানুষ একটা গুণা করে আত্মার মধ্যে একটা কালো দাগ পড়ে আপনি দেখবেন যে আমরা পরীক্ষা নিরীক্ষা কালো দাগ পাই না এই দাগ দেখা যায় না যখন কোন মানুষ অন্যায় কারণ নুকিতাত নুকাতান সৌদা একটা কালো দাগ পড়ে যায় এরপরে যদি তবা করে দাগটা উঠে যায় সাবান দিয়ে যেমন ঘষলে উঠে কাপড়ের ময়লা অন্তরের ময়লার জন্য কিছু ঔষধ আছে ওগুলো ব্যবহার করে উঠে যায় ঔষধগুলো আলোচনা আসবে ইনশাল্লাহ আর যদি ঔষধ ব্যবহার না হয় তাহলে কালো দাগ পড়তে পড়তে একটার সঙ্গে আর একটা যুক্ত হতে হতে শাসন গোটা দেহটা কালো হয়ে যায় এরপরে তার কাছে গুণা আর গুণা মনে হয় না এই জন্য কলব তিন রকম তিন রকম না ঠিক কলব কয়েক রকম চার রকম আমি কোরআন থেকে ভাই কোরআনের আয়াত থেকে চার রকমের কলম পাওয়া যায় মানুষের অন্তর কয় রকম চার রকম মানুষের অন্তর কোন সময় মরে যায় কোনো সময় রোগাক্রান্ত হয় কোনো সময় অমনোযোগী হয় কোনো সময় ভুরুক্ষেপ করে না এই রকমের বিভিন্ন রকমের আছে কোরআনের থেকে আমি এগুলো পেশ করব ইনশাআল্লাহ এক নাম্বার কলম হচ্ছে মানুষের আলকলব সালিম কলবে সালিম মানে হচ্ছে সুস্থ এবং সঠিক সঠিক যার মধ্যে কোন রকম কালো দাগ পড়ে নাই কোন রকম রোগ তাকে আক্রান্ত করে নাই কোন জীবাণু তার মধ্যে ঢুকে নাই এরকম কলবের নাম হচ্ছে আল সালিম কি নাম এগুলো মুখস্থ রাখবেন ইনশাআল্লাহ কাজে লাগবে আল কলবুস সালিম কোরআনে করিমের সুরা সোহারা অর্থাৎ ছাব্বিশ নম্বর সুরার উনানব্বই নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم يوم لا ينفع مال ولا بنون كامو কিয়ামতের দিবসে তোমার সন্তান এবং সম্পদ কোনো কাজে আসবে না তোমার জনশক্তি অর্থ শক্তি কোটি কোটি টাকা তুমি কামাই করেছ এইগুলো তোমার কোনো কাজে আসবে না মাল এবং সন্তান সন্তান এবং সম্পদ তোমার সেদিন কোনো কাজে আসবে না ইল্লামান আতাল্লাহ বেতালবিন সালিম তবে যেই ব্যক্তি আল্লাহর কাছে কলবে সালিম নিয়ে আগমন করবে কি নাম কলবে সালিম এক নম্বর পাওয়া গেল আল কলবু সালিম কলবে সালিম সুস্থ মন যে মনের মধ্যে কোন রকম রোগ ঢোকে নাই আল্লাহ রব্বুল আলমিন যেরকম তৈরি করেছেন সেরকমই আছে যদি মাঝে মধ্যে ঢুকে তাহলে পরিষ্কার করেছে ঔষধ দিয়ে দুই নাম্বার কল আল কলবুল মরিজ আল কলবুল মরিজ রুগ্ন মন রুগ্ন আত্মা রোগাক্রান্ত আত্মা রোগগুলো কি কি আল্লাহ তালা বলছেন সুরায় বাকারা দশ নম্বরতে আছে ফি কুলুবিহিম মারাদুন ফাসাদাহুমুল্লাহু মারাদা ফি কুলুবিহিম মারাদুন ওদের অন্তরের মধ্যে রোগ আছে রোগ ফি কুলুবিহিম মারাত মারাদ মানে কি রোগ ফি কুলুবিহিম মারাদ ওদের অন্তরের মধ্যে রোগ আছে রোগ কোরআন শুনলে তাদের মনে ঢুকে না কারণ রোগাক্রান্ত ভাইরাস ঢুকে গেছে যে কারণে কোনো কাজ হয় না সব নষ্ট করে ফেলে কোরআনের এরম যত ঢুকায় তাও কাজ হয় না কারণ রোগ এমনভাবে ঢুকানো হয়েছে যে কোরআন হাদিস এখন তার কাছে কোনো মূল্য নাই মূল্য খাজার ওই কোন দরবার থেকে কি বলল এটা আছে মারাদুন ওদের অন্তরের মধ্যে রোগ আছে রোগ আল্লাহ তালা ওই রোগকে আরো বৃদ্ধি করে দিয়েছেন বৃদ্ধি করেন কেন তার কতগুলো কারণ আছে রোগগুলো কি আমি পনেরোটা রোগ চিহ্নিত করেছি হাদিস থেকে কোরআন থেকে আর শির্ক আল কুফুর আল নেফাক আল জুলম আল কিবির আল হাসাদ আল বগস আল কিবত আল হেস আল কিজ আল বুখল আর রিয়া আল গরুর ইত্তেবাউল হাওয়া আল বেদাত আল হাদাত এই পনেরোটা রোগ আছে ব্যাখ্যা দিতে গেলে এক একটার জন্য এক এক দিন লাগবে এই রোগগুলো তখন ঢোকে তখন আর কোরআন ভালো লাগে না হাদিস ভালো লাগে না আর যখন রোগাক্রান্ত হতে হতে একেবারে চরম পর্যায়ে পৌঁছে যায় তখন আসে আর এক প্রকারের কলম বরং শক্ত হয় তখন আস্তে আস্তে শক্ত হয় সেইটাকে বলে আল কলবুল কাসিয়া কি বলা হয় আল কলবুল কাসিয়া এটাও কোন সুরার আয়াতে আছে সুরা বাকারার চুয়াত্তর নম্বর আয়াতে আছে সুরা আনামের তেতাল্লিশ নম্বর আয়াতে আছে সুরা হাজিদের ষোলো নম্বর আয়াতে আছে সুরা মায়াদার তেরো নম্বর আয়াতে আছে সুরা হজের তিপ্পান্ন নম্বর আয়াতে আছে সুরা জুমারের বাইশ নম্বর আয়াতে আছে আল কলবুল কাসিয়া সম্পর্কে শক্ত মন আর শক্ত হওয়ার পরে যেটা হয় মোহর লাগে সিল করা হয় ওটাকে বলে আলকালবুল মাকতুম আলকালবুল মাকতুম শৃঙ্খলাকৃত মন অন্তর কোরআন এটাও আছে খতামাল্লাহু আলা কুলুবিহিম সূরা বাকারা নম্বর আয়াত আলা কুলুবিহিম ওদের অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন মোহর লাগিয়ে দিয়েছেন সিল গলা করে দিয়েছেন কয় রকম মন হলো আত্মা কয় রকম পাওয়া গেল আবার বলুন আল কলবুল সালিম আল কলবুল মারিদ আল কাফি আল কলবুল মাহতুম সুস্থ মন রোগাক্রান্ত মন সত্য মন ফিলগোলাকৃত মন এরকম হলো কোরআন থেকে আমরা এগুলো অভ্যেস করবো ইনশাআল্লাহ আল কলব সালিম সম্পর্কে আমি বলেছি সুরা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 দৌড়ে যায় বিপদে পড়লি কি বলে এরা বলে আমরা ভয় পাচ্ছি আমাদের কোন বিপদে সে যায় কিনা এই জন্য দৌড়ে গিয়ে ওদের মাহবুবের কাছে চলে যায় সুরায় বাকারা আর সুরায় মায়দার বান্ন নম্বর আয়াত এরপর আল্লাহ তারা এদের স্পষ্টই বলে দিয়েছেন যে এরা আসলে মুনাফিক আসলে কি এরা মানুষ আসলে তিন রকম কয় রকম একরকম মানুষ পরিষ্কার তারা আল্লাহকে মানে না এরা কি কাফের আর একদল মানুষ যাদের কলবে খালিম আছে এরা মমিন এরা কি মমিন মুসলিম আর একদল মানুষ যারা বিতর্কত কাফের বাহ্যিক মুসলিম মুসলমানদের সঙ্গে সালাত করে নামাজ পড়ে রোজা রাখে হজ করে জাকাত দেয় সব করে মদিনার মুনাফিকের নামাজ পড়তো না নবীর পিছনে নামাজ পড়তো আমাদের তো পরের কথা তা হুজুর আপনার মসজিদে তো মোনাফেক আছে আমি মোনাফেক থাকি তুমি ধরো কারণ নবীর পিছনে মুনাফিক ছিল তুমি আমাকে কি বলবা আবদুল্লাহ বিন উবাই মদিনার রয়েছে মোনাফিক মুনাফিকদের লিডার আল্লাহ নবীর পিছনে নামাজ পড়তো জেহাদ করতে যেত তুমি তো জেহাদ করতে যাও না ওরা জেহাদও করতে যেত নামাজ পড়তো রোজা রাখতো হজ করতো জেহাদ করতো জাকাত দিত সব করতো তারপরও কি নবীর পিছে পর্যন্ত মুনাফিক ছিল এই মুনাফিক গুলো কাফের এগুলো কি আহমুল কাফিরুন বরং কাফের চেয়েও খারাপ স্পষ্ট কাফের যে ইসলামের ক্ষতি হয় না মুসলিমদের ক্ষতি হয় আমি এটা বলেছিলাম আগেও বুশের বোমা মারবে পরে কিছু মুসলিমরা মারা যায় ইসলামের কোনো পরিবর্তন পরিবর্ধন করা বিকৃত করা এদের পক্ষে সম্ভব না কিন্তু মুনাফিক দ্বারা কি হয় এটা সম্ভব মুনাফিকরা ইসলামের অনেক কিছু পরিবর্তন করে দেয় এরা বোঝায় বুঝতে পারবে বলতে মানুষকে হাত মানি হাত জেহাদ মানে হাত মানি কলমের জেহাদ হাত মানি কি শয়তানি যে জেহাদ বুশ এসব বুঝে না বুশ যে হাত মানি কুফারদের দেবে লড়াই এটা ভালো করে সে বুঝে আগের যুগের কুফাররা বুঝতো বর্তমান যুগের কুফাররা বোঝে কিন্তু আমাদের হুজুররা বোঝে না কোরআন হাদিসের পরিভাষা আগের যুগের কাফাররা বুঝতো জেহাদ করলে সাহাবায় কেরাম পাগড়ি নিয়ে এত জিকির করার জন্য আমিরুল মুজাহিদিন আপনার আমার দেশে কিসের মুজাহিদিন তুমি কোন জেহাদের মাদারে তুমি তুমি তুমি আমিরুল মুজাহিদিন বলে গেছো ভণ্ডামি ইসলামের পরিভাষাকে পরিবর্তন করছে এরা আল্লাহর নবী যখন জেহাদে ডাক দিতেন তখন সাহাবাই কেরাম লৌহ বর্ম পরে ঘোড়ায় চড়ে উঠে চড়ে তরবারি হাতে নিয়ে লোহার পোশাক পরে মাদারে চলে আসতেন বোঝা গেল সাহাবা একরাম যে হাত বলতে তা বুঝতেন ওইটা যে হাত নবীর যুগে ছিল বর্তমানে আছে কোরআনে আছে হাদিসে আছে বুঝ বুঝে আলু জাহালরা বুঝতো মোনাফিকরা বুঝতো কাফাররা বুঝতো আর তুমি বুঝলো আমরা মুসলমান হয়ে নামদারি পীর হয়ে যেমন জেহাদ মানে নক্ষের জেহাদ জেহাদ মানে জিকির করো জেহাদ আমি সেজন্যই বলছি কাফেরের দ্বারা মুসলমানদের কোন পরিভাষার পরিবর্তন হয় না কিন্তু মুনাফিকের মাধ্যমে ইসলামের পরিভাষার পরিবর্তন হয় এই জন্য কাফের মুনাফিক অনেক অনেক গুণে খারাপ আল্লাহ রসুল সাল্লাহ এই জন্য মুনাফিকদের সম্পর্কে সাবধান করতেন কোরআনেও পরিষ্কার বলা আছে ইন্নাল মুনাফিকিনা সিদ্ধার্কিল আসফালে মিনান্নার নিশ্চয় মুনাফিকরা জাহান নামের সবচেয়ে নিম্ন স্তরে অবস্থান করবে কাপেরদের চেয়েও নিম্ন স্তরে আরো মজার ব্যাপার আছে কোরআন শুরু থেকে দেখবেন মজার বিষয় কোরআনের সর্বপ্রথম সুরা বাকারার পাঁচটা আয়াত মোমিনদের সম্পর্কে কাদের সম্পর্কে হুদাল্লিল মুত্তাকিন এখান থেকে শুরু করে মুত্তাকিন কাকে বলা হয় তার কি বৈশিষ্ট্য পাঁচটা আলোচনা করেছেন মুত্তাকিনদের বৈশিষ্ট্য সম্পর্কে এরপরে মাত্র দুইটা আর কাফেরদের সম্পর্কে কাদের সম্পর্কে إن الذين كفروا سواء عليهم أنذرتهم أم لم تنذرهم لا يؤمنون এখান থেকে দুইটা আয়াত হচ্ছে কাফেরদের সম্পর্কটা আয়াত এরপরে শুরু হলো ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر মানুষের মধ্যে একদল মানুষ এমনও আছে যারা বলে মুখে বলে আমি আল্লাহকে বিশ্বাস করি পরকালে বিশ্বাস করি অমাহুম বিমুমিনিন ওরা মুমিন না ওরা মুনাফিক এইখান থেকে শুরু করে তেরোটা আয়াত নাজিল করেছেন মুনাফিকদের সম্পর্কে কয়টা আয়াত কাপের সময় কয়াত আর মোনাফেদের সময় কয়াত এরপরে আরো সামনে আসেন কোরআন হিসেবে কাপের জন্য একটা সুরা আছে কোন সুরা বলি আই হল কাপের কয় দুই লাইন আমাদের চারি নকশা পর্যন্ত দুই লাইন আর মুনাফিকদের নামে একটা সুরা আছে কয় লাইন এক তিন লাইন আমাদের আমি বলি নাই আমাদের চারি নকশা বলছেন যে কাপেরদের নামে যে সুরাটা ওটা হলো দুই লাইন আর মুনাফিকদের নামে যে সুরা শুধু এক পৃষ্ঠা তো তিন লাইন বলুন সুহার আল্লাহ বুঝা গেল মারাত্মক কাফের না মুনাফিক إذا جاءك المنافقون قالوا نشهد إنك لرسول الله হে নবী আপনার কাছে যখন মুনাফিকরা আসে তখন তারা বলে নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল সূরা মুনাফিকুন সূরা এখান থেকে আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু আল্লাহ জানেন যে আপনি আল্লাহর রাসূল কিন্তু আল্লাহ সাক্ষী দিচ্ছেন মুনাফিকরা মিথ্যাবাদী কিসের মিথ্যাবাদী তারা তো বলতে আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহ রসুল তা মিথ্যাবাদী হলে কেমনি সত্যবাদী না তারা আল্লাহ বলছে না মিথ্যাবাদী কারণ হচ্ছে ওরা যে বলছে আমরা সাক্ষ্য দিচ্ছি সাক্ষ্য বলা হয় কাকে যেটা অন্তরে বিশ্বাস নিয়ে বলা তাকে বলা হয় সাক্ষ্য তাকে বলা হয় কি এই জন্য তারা যেহেতু মুখে বলে অন্তর বিশ্বাস করে না এই জন্য আল্লাহ বলছেন অল্লাহ হইয়া সাধু আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন ইন্নাল মুনাফিকিন মুনাফিকরা নিশ্চয়ই মিথ্যাবাদী বোঝা গেল অন্তরে যদি বিশ্বাস না থাকে মুখে যতই বলুক ইমানের কথা নামাজ পরে রোজা রাখে অস্ত্রের জাকাত দেয় কিন্তু আল্লাহর বিধানকে পূর্ণভাবে মানে না সেই ব্যক্তি মুসলমান না মুনাফেক মুনাফিক কাপের এসে ভালো না খারাপ পরিষ্কার করেন আয়াত তার বিপদ থাকলে আল্লাহর সঙ্গে বুঝতে পারেন আমার সাথে বুঝলে আপনার আমি রেফারেন্স উল্লেখ করেছি এই জন্য এই তৃতীয় প্রকারের মানুষ বড় খতরনাক একদিকে কাফের আর একদিকে কালবে সালিম ওলা মৌমিন আর একদিকে দুই প্রকারের মানুষ এদের মধ্যে দুইটা কোয়ালিটি আছে একটা হলো সাধারণ রোগে আক্রান্ত এরা আর কালবুল মারিজের অধিকারী আর দ্বিতীয় হলো কালবুল কাফিয়া একেবারে শক্ত হয়ে গেছে এদের সম্পর্কে আয়াত আছে অমিনহুম ও ইলাইকা ওই মুনাফিকদের থেকে একদল মানুষ এরকম আছে আল্লাহ তারা বলছেন <coughs> إذ يقول المنافقون والذين في قلوبهم مرض غر هؤلاء دينهم এরা মুমিনদেরকে বলে কি বলে غر هؤلاء دينهم এই লোকগুলো ধর্মের নেশা পড়ে গেছে এরা কেবল ধর্ম ছাড়া কিছু বোঝে না সব জায়গায় ধর্ম নিয়ে কথা আছে এই মুনাফিকের এই কথাগুলো বলে আগের যুগের মুনাফিকরা বলতো বর্তমান যুগের মুনাফিকরাও বলে إذ يقول المنافقون والذين في قلوبهم مرض আল্লাহ তারা বলছেন সুরায় আনফারের উনপঞ্চাশ নম্বর হাতে বলছেন যে মুনাফিকরা অল্লাদিনা ফি কুলুবহিম মারাদ যাদের অন্তরে রোগ রয়েছে মরদ রয়েছে তারা বলে দাররাহাউলাই দিনহুম কেউ যদি সঠিকভাবে দিনের অনুসরণ করে কোরআন সুন্নার অনুসরণ করে বলে মানে এই লোকগুলোকে তাদের ধর্ম তাদেরকে ধর্ম নিয়ে সাথে রেখেছে হাকিম আল্লাহ তারা বলছেন আপনি কোনো চিন্তা করেন না জন্য এরকম মুনাফিক থাকবে এরা আপনার কোন ক্ষতি করতে পারবে না আল্লাহ তারা আপনাকে সাহায্য করবেন এরপরে মুনাফিকরা কোরআনে আয়াত শুনলেও তারা বরদাস্ত করতে পারে না আমি দেখেছি বহু মানুষ এরকম আছে নামাজ পড়ে তারা কোরআনে আয়াত যদি তাদের মতের বিরুদ্ধে হয় তো তাহলে তা মানতে রাজি না কোরআন বলছে কথাগুলো তাদের চরিত্র সব এক এক করে মোনাফিকদের যত চরিত্র আমি কোরআন থেকে সবগুলো খুলে করে বললে আপনার দেখবেন ঠিক মিলে যাবে আর একটা আয়াত দেখেন সুরায় তাওবা চব্বিশ নম্বর আয়াত ওই রামা উনজিলাত সুরাতুন যখন কোন সুরা নাজিল হয় তখন মোনাফিকরা বলে ফামিনহুম মান ইয়াকুলু আইয়ুকুম যাদাতুহু হাদিহি ঈমানা এই আয়াত তারা কার ঈমান বাড়লো এত বয়ান শুনলাম কোরআন যে কি ঈমান বাড়লো কত বাড়লো কি পাইলা فأما الذين آمنوا فزادتهم إيمانا وهم يستبشرون হ্যাঁ যারা মুমিন তাদের ঈমান তেলাওয়াত শুনলে বৃদ্ধি পায় কোরআনের আয়াত শুনলে ঈমান বাড়ে ফাজাদাতহুম ঈমান ওদের ঈমান বৃদ্ধি পায় ওয়াহুম ইয়াস্তাবশিরুন এবং তারা মুমিনরা আনন্দ পায় কোরআনের আয়াত শুনলে আনন্দ পায় আপনাদের পরীক্ষা করতে হবে কোরআনের বিধান শুনলে যদি আনন্দ লাগে বুঝবেন ইমানে কিছু আছে আজও দেখেন যারা মতের বিরুদ্ধে চলে গেছে কষ্ট লাগতেছে কেন বন্ধ কেন ওদের এখনো বুঝতে আপনার মধ্যে মোনাফিকের চরিত্র আছে তবা করেন আল্লাহ তারা বলছেন কি বলছেন আমি তোমাদের মধ্যে কার ইমান এই আয়াতের দ্বারা বৃদ্ধি পেল কোরআনের আয়াত শুনে হাদিস শুনে কার ইমান বৃদ্ধি পেল আল্লাহ তারা বলছেন যারা সত্যিকারী মমিন যারা ইমানদার ফাজাদতহুম ইমানা ওদের ইমান শক্তি বৃদ্ধি পায় অহুম ইয়াস্তাবশিরুন এবং তারা সুসংবাদ গ্রহণ করে খুশি হয় মনে মনে খুব খুশি আনন্দ পায় ওয়াম্মাল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন পক্ষান্তরে যাদের অন্তরে রোগ আছে রোগ যাদের অন্তরে রোগ আছে ফাজাদাতহুম রিজসান ইলা রিজসিহিম তাদের গান্দা এবং রোগের সাথে আরো গান্দা এবং নাপাক জড়ো হচ্ছে রিজসুন বলা হয় আসলে মলমূত্রকে আল্লাহ তারা বলছেন ওদের মনের মধ্যে ময়লা আছে পায়খানা আছে ওই জিনিসটা আরো মিশতেছে এই জন্য ওই কবিতা খুব ভালো একটা কবিতা আছে বত্তরিন হারিয়ে বচ্ছে ও হয় যে বদজবা হয় बदतरीन वो है उर्दू से बदतरीन वो है हर एक बद से वो है जो बदजबा है সমস্ত মন্দের সবচেয়ে খারাপ হলো যার মুখ খারাপ দিল বাইতুল খলা ওহি হয় যার অন্তরে নাপাক আছে ওইটাই পায়খানা ওইটাই আসল পায়খানা ওইটাই চাকরি ওইটাই ব্যক্তি যার মনের মধ্যে পায়খানা আছে এই জন্য একদল মানুষের মনের মধ্যে এই পায়খানা বসে আছে মুনাফিকের রোগ ঢুকে আছে যে কারণে আপনি কোরআন আদি দ্বারা যত তাদেরকে জবাব করবেন নতিয়াত করবেন ওই পায়খানা তো লাগা আছে ওটা ধুলে পরিষ্কার হয় না আল্লাহ তারা বলছেন কোরআন স্পষ্ট হয় 24 নম্বর আয়াত ফাম্মাল্লাযিনা আমানু ফি কুলুবিহিম মারাদ যাদের অন্তরের মধ্যে রোগ আছে রোগ ফাযাদাতুহুম রিজসান ইলা রিজসিহিম ওদের গান্দা এবং ওদের নাপাকির সাথে আরো নাপাকি যুক্ত হচ্ছে কারণ যখনই কোরআন পড়া হয় তার মনে কষ্ট লাগে তাহলে আর একটা নাপাক যুক্ত এটা তার কেমন আপনি এইরকম গুণা গুণা জুড়তে জুড়তে আল্লাহ তার ওয়ামাতু ওয়াহুম কাফিরুন ওরা মরতে মরা পর্যন্ত কাফের থেকেই যাবে আর কোথায় রাজ পাবে না অমাতু অহম কাফিরুন নয় নম্বর সুরা তবা একশো পঁচিশ নম্বর আয়াত চব্বিশ পঁচিশ দুইটা আয়াতেই খুব গুরুত্বপূর্ণ আয়াত আল্লাহ রাব্বুল আলমীর পরে বলছেন এই মুনাফিকদের আরো চরিত্র وإذا دعوا إلى الله ورسوله ليحكم بينهم إذا فريق منهم معرضون ওই মুনাফিকদেরকে যখন তুমি কোরআন এবং হাদিসের দিকে ডাকবে আসো কোরআন এবং হাদিস কি বলে শুনি তো দেখবা কি করবে তখন ওদের মধ্যে একটা গ্রুপ ঘাড় মরায় তা ফিরে যাবে মোরাদুন এরাজ করবে এরাজ বলা মুখ ফিরিয়ে নেওয়া তারা কোরআন হাদিসের মুখ ফিরিয়ে নিয়ে যাবে কারণ এদের পীর সাহেব বলে নাই এদের হুজুর এটা বলে নাই আল্লাহ তারা বলছেন এই মুনাফিকদের অবস্থান এরকম ইদা ফারিকুম মিনহুম মুরিদুন ওদের মধ্যে একদল মানুষ গর্দানটা মুখটা ফিরে যায় নিয়ে তারপর আল্লাহ বিমুখ হয়ে চলে যায় ويكن الحق يأتوا إليه مذعنين أفي قلوبهم مرض أم ارتابوا أم يخافون أن يحيف الله عليهم ورسوله তারা কেন মনটা করে তাদের অন্তরে রোগ আছে অথবা সংশয় আছে দ্বিধাদ্বন্দ্ব আছে আমি খাফু না নতুবা তারা ভয় করছে যে আল্লাহ এবং তার রসুল বোধহয় জুলুম করছেন তাদের উপরে আল্লাহ তারা বলছেন আমি খাফু না অথবা তারা ভয় পাচ্ছে আল্লাহ এবং তার রাসুল তাদের উপর জুলুম করছেন এই ভয়ে বোধহয় তারা কোরআন থেকে সরে যাচ্ছে বাল উলাইকা হুমুজ জালিমুন বরং ওরাই হচ্ছে আসল জালিম ওরাই আসলে কি إنما كان قول المؤمنين إذا دعوا إلى الله ورسوله ليحكم بينهم أن يقولوا سمعنا وأطعنا পক্ষান্তরে মমিনদেরকে যখন তুমি কোরআনের দিকে ডাকবে কোরআনের হুকুম মানার জন্য ডাকবে তখন মোমিনরা গর্দান ফিরাবে না মুখ ফিরিয়ে তারা ঘাড় বাঁকা করে চলে যাবে না তারা বলবে সামে না ও আতানা কি বলবে সামে না শুনলাম আতানা মানলাম মোমিনরা কি বলবে শুনলাম আর আর মুনাফিক কি শুনলাম আর মানলাম না সামে না ও আসাই না মোমিনরা কি বলবে সামে না ও আতানা শুনলাম আর মানলাম মুনাফিকরা কি বলবে সামেনা ওয়াসাইনা মুখস্থ কোরআন আয়াতগুলো মুখস্থ রাখা দরকার সামেনা ওয়াসাইনা আমরা শুনলাম মানলাম না মমিনরা কি বলবে সামেনা ওয়া আতানা সামেনা ওয়া আতাইনা না কিন্তু আতাইনা বলতেছেন আতাইনা না আতানা সামেনা ওয়া আতানা আমরা শুনলাম এবং মানলাম এটা আত করলাম আনুগত্য করলাম কাদের কথা এটা আল্লাহ তারা বলছেন মমিনরা এটা করবে মমিনদের সম্পর্কে আল্লাহ কত সুন্দর সার্টিফাই করলেন যে মমিনরা খুব ভালো তাদেরকে যখন বলা হবে ইন্নামা কানা কৌদুল মুমিনিনা ইদা দুউ ইলাল্লাহি রাসূলিহি যখন তাদেরকে আল্লাহ এবং রাসূলের দিকে আহ্বান করা হবে লিয়াহকুমা বাইনাহুম আল্লাহ এবং আল্লাহ রাসূলের সিদ্ধান্ত মেনে নেওয়ার জন্য আইয়াকুল তখন তারা বলবে সামেনা ওয়া আতানা আমরা শুনলাম এবং মানলাম আউলাইকা হুমুল মুফলিহুন এরাই সফল কাম এরাই সফল কাম হবে কামিয়াব হবে সূরা নূর 24 নম্বর সূরা এর আটচল্লিশ থেকে নিয়ে একান্ন নম্বর আয়াত পর্যন্ত এই কথাগুলো আছে এরপরে মোনাফিকদের আরো একটা কথা সুরা আজাবের বারো নম্বর আয়াত তেত্রিশ নম্বর সুরার বারো নম্বর আয়াত বলছেন وَإِذْ يَقُولُ الْمُنَافِقُونَ وَالَّذِينَ فِي قُلُوبِهِم مَّرَضٌ মুনাফিকরা এবং যাদের অন্তরে রোগ আছে রোগ ওই রোগারা রোগাক্রান্তরাই হচ্ছে মুনাফিক এরা বলবে মা ওয়াদানা আল্লাহ রাসূলু ইল্লা গুরুরা আল্লাহ এবং আল্লাহ রসুল আমাদেরকে ধোকাই দিয়েছেন গুরুর ধোকা দিয়েছেন দুনিয়া ঠকাইছেন আমাদেরকে কিছু খেতে পারবো না মদ খেতে পারবো না এই নারী নিয়ে অবাধে চলতে পারবো না এরকম ভাবে সুদ খেতে পারবো না আমাদেরকে আল্লাহ তারা ঠকাইছেন এটা মনটা মুখে না বললো মনে মনে আকিদা পোষণ করবে আল্লাহ তারা বলছেন إذ يقول المنافقون والذين في قلوبهم مرض ما وعدنا الله ورسوله إلا غرورا আল্লাহ এবং আল্লাহর রসুল আমাদেরকে ধোকায় দিয়েছেন মাত্র সুরায় নূর আর সুরায় আহজাবের বারো নম্বর আয়াত এরপরে বলছেন মোনাফিকদের আর একটা চরিত্র হচ্ছে নারী প্রিয় কি প্রিয় নারী দেখলে পরে বাসা মন বলে যায় এই যে মুনাফিকরা যারা ইসলামের পর্দা বিরুদ্ধে বলে কারণ দেখি এটা পাওয়া যায় সুরায় আজাবের সুরায় আহজাবের বত্রিশ নম্বর আয়াত তেত্রিশ নম্বর সুরায় বত্রিশ নম্বর বলা আছে يا نساء النبي لستن كأحد من النساء إن اتقيتن فلا تخضعن بالقول হে নবীর বিবিগণ হে নবীর স্ত্রীগণ ভালো করে শুনে রাখো লাত্তুন্না কাহাদিম মিনান নিসা নবীর স্ত্রীদেরকে বলা হচ্ছে পর্দা করার জন্য আপনার স্ত্রী কি নবীর স্ত্রীর মন্দির মা এই মাদেরকে বলা হচ্ছে পর্দা করো কেন যে মুনাফিকরা পানি সর্বনাশ করবে আল্লাহ বলছেন ইয়া নিসা নবী হে নবীর স্ত্রীগণ শুনো তোমরা সাধারণ মেয়ে নও তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকো ভয় করো তাহলে শুনে রেখো বিল কৌলে তোমরা কথার মধ্যে সুর দিয়ে নম্রভাবে আকর্ষণীয় কণ্ঠে কথা বলো না তাহলে হবে কি তাহলে যার অন্তরে রোগ আছে রোগ নেপাক আছে মুনাফিক আছে মুনাফিকের রোগ আছে এই ব্যক্তি করবে কি পাইয়াতমাউ আশাবাদী হবে তোমার কথা সে আকৃষ্ট হবে ফাইয়াতমাও আকৃষ্ট হবে লোভ করবে তোমার মধ্যে লোভ করবে লালচ করবে আকৃষ্ট হবে ফাইয়াতমাও তমা করবে আকর্ষণ সৃষ্টি তোমার মধ্যে আকৃষ্ট হয়ে যাবে সে কালবিহি মারত অকুল নাকলাম মারুফা এবার আর একটা চরিত্র যে মুনাফিকরা অথবা তাদের মনে রোগ আছে এরা নারী দেখলে কি করবে তাদের সাথে একটু মজার কথা বলতে যাবে একটু মজা করে দেখতে যাবে এটা মুনাফিকের রোগ আমি নিজেকে বলছি এবং আমাকে আমাদের কোরআন তার অনুসরণে তাদেরকে বলছি যে আমি অন্যকে বলছি না যে আমাদের মধ্যে রোগ থাকতে পারে আমাদেরও তো অবগত আমাদের প্রত্যেকের মধ্যে রোগ থাকতে পারে আমি সেজন্য ইসলামের জন্য বলছি কাউকে খেপাবার জন্য না বা কারো বিরুদ্ধে বলার জন্য না কারণ এই রোগ আমার মধ্যেও আছে এই জন্য বলতে হবে এগুলো সব মুনাফিকের লক্ষণ এরপর আল্লাহ তারা বলছেন মোনাফিকরা এবং যাদের অন্তরে রোগ আছে এবং যারা শহরের ভিতরে প্রভাকাণ্ডা ছড়ায় কিছু লোকে তারা প্রভাকাণ্ডা ছড়ায় যখনই কোনো হক কথা বলা হয় তখন তার বিরুদ্ধে আল্লাহ রসুল জাদুঘর বলেছে আল্লাহ রসুলকে কবি তারপরে কি পাগল জাদুঘর তাহের মাজনুন কাজা মিথ্যাবাদী এই বিভিন্ন উপাধি মুনাফিকা দিয়েছে আল্লাহ রসুলকে কাফেরা দিয়েছে কাজে যদি কোনো ব্যক্তি হক কথা বলে তার বিরুদ্ধে অপপ্রচার করা নানা রকমের মিথ্যা প্রভাকাণ্ডা করা এই সবগুলো করবে আর করবে কারা ওই সমাজের যারা শিক্ষিত লোক যারা কোরআন জানে তারাই করবে কারণ তাদের অনেক স্বার্থ হক কথা বললে পরে বিঘ্নিত হয় নষ্ট হয়ে যায় এই জন্য বুঝতে হবে হক কথা যখন আপনি বলবেন আপনার বিরুদ্ধে সাধারণ পাবলিকরা মিছিল করবে না কারা করবে তাই স্বার্থবাদী যারা ইসলামকে যুগে যুগে ধর্মকে তারা নিজের স্বার্থে ব্যবহার করেছে পকেট ভারী করার জন্য ব্যবহার করেছে খাওয়ার জন্য পয়সার জন্য ধর্মকে ব্যবহার করেছে তারা তোমার বিরুদ্ধে লেগে যাবে আল্লাহ তারা বলছেন লাইল্লাম ইয়ান্তাহিল মুনাফিকুনা ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদ যাদের অন্তরে রোগ আছে এবং মুনাফিকরা ওরা মুরজাফুন আপনি মদিনা যারা শহরে শহরে গলিতে গলিতে মসজিদে মসজিদের অপচার অপপ্রচার করে প্রবাদনা ছড়ায় যদি এটা না করে লানুকরিয়ান্নাকা বিহিম সুম্মা লা ইউজাদিরুনাকা ইল্লা ফারিদা তাহলে আপনার আপনার ব্যাপারে আমি অ্যাকশন নেওয়ার হুকুম দিয়ে দিব এবং তারপর তারা টিকে থাকতে পারবে না আল্লাহ তারা এখন তার নবীকে অ্যাকশন দিতে পারবেন না আল্লাহ তারা নিজে অ্যাকশন নিচ্ছেন নিচ্ছেন না কুফা যদি দেখাই যায় যে এই বুশ মুজাহিদ বুঝতরা কিন্তু বুঝতে এখন আমেরিকা আমেরিকা ব্রিটেন ইহুদি খ্রিস্টান যারা মুসলমানদেরকে হত্যা করার জন্য পাকিস্তানের যারা ইসলামের হুকুমাত কায়েম করেছে তাদেরকে হত্যা করার জন্য বিভিন্ন চক্রান্ত আটকেছিল আল্লাহ রাব্বুল ঠিক সেই মুহূর্তে ওদেরকে এমন গজব দিয়েছেন এরাজুজ নাজুজ যখন আসবে দুনিয়ায় গুরুম করবে আল্লাহ তারা ওদের ঘাড়ের মধ্যে একটা রোগ দিবেন ফোড়া উঠবে পেলেগ হবে সবগুলো মরে চিত হয়ে পড়ে থাকবে আল্লাহ রব্বুল আলামিন বর্তমান যুগের ইয়াজুজ মাজুজ দাজ্জাল এবং খ্রিস্টান ইহুদিদেরকে এমন গজব দিয়ে সে ধরাশাই করেছেন আমার গজব কাদের বিরুদ্ধে লড়াই করছো আল্লাহ রব্বুল আলামিন এখনো আছেন খালি একটু মুমিনরা যদি তাজা হয় তাহলে সাহায্য করতে চান কিন্তু মুমিনরাই তো উঠে না আল্লাহ তারা বলছেন এই মুরজাফুন যারা মুরজাফ যারা এরকম ভাবে অপপ্রচারে প্রবাগান্ডা ছড়ায় আমার বিরুদ্ধে কত প্রকাশনটা ছড়ায় আমি এখানে থাকি না এলাকার লোক জানে না আপনি যান যত জায়গায় আমি চাকরি করেছি ওই ধানমন্ডি হাতেনবাগ মালিবাগ এখনো সেখানে মুসল্লি এখনো আছে আজকেও আছে প্রতি জুমায় সেখানে মুসল্লি আছে এখনো তো আমাকে নেওয়ার জন্য আগ্রহী বরিশালে যেখানে সেখানে দেখা এখন আমার সেখানে পড়াই তুমি কাকে বলছো আমার দুটো অপপ্রচার আমি হয়ে গেছি আমি পরিষ্কার বলতে চাই এই মুনাফিকদের উৎসাহ চাই এই সমস্ত মুনাফিক পীরের কিছু ইমামরা আমার ভিতরে গেছে আমার অপপ্রচার কথা আমি আহারেজ হয়েছি আমি পরিষ্কার ওই মুসলিম জানি আহারেজ না প্রমাণ করো তুমি আমি পরিচিত আমার মাদ্রাসায় লালবাগ মাদ্রাসায় আমি পরিচিত জামিয়া রহমানিয়ায় সেখানে মহাদ্দিস ছিলাম জামিয়া মাহমুদিয়া মহাদ্দিস সাইকোলজি সেখানে এখন বাগের ইমাম কোনটা আহারেজ দেখাতে পারি এখানে কিছু লোক আনন্দ জোরে বলে এখানে এসে তারা কেন তুমি জিজ্ঞেস করো তাদেরকে আমার বক্তের মুসল্লি ভক্তের আমার দ্বারা এলাকার দ্বারা একজন আরেকজন হবে তাকে বলছে না যাওয়ার জন্য কিসের অপচার চলছে এটাকে বলে কোরআনে আয়াত আছে পরিষ্কার সুরা আজাদের ষাট নাম্বার এই চরিত্র ফুরিত তুলেছে পরিষ্কার বলছে লাইল্লাম ইয়ান্তাহিল মুনাফিকুনা والذين في قلوبهم مرض والمرجفون في المدينه যারা শহরে মধ্যে অপপ্রচার করে মিথ্যা ছড়ায় আল্লাহ তারা বলছেন আমি ওদের বিরুদ্ধে আপনাকে একশো নেওয়ার হুকুম দিচ্ছি আর মুসলমান জেনে রাখো এখন তার নবী নেই তোমাদেরকে একশো নিতে হবে মুনাফিকদেরকে দেখা পাচ্ছেন একশো নিতে হবে ইনশাআল্লাহ আল্লাহ তালা এরপরে বলছেন মুনাফিকদের চরিত্র এক এক করে আল্লাহ অনেকগুলো বলেছেন আমি কয়টা বলবো আয়াতগুলো একটা ধারাবাহিক শুরু করেছি ইনশাআল্লাহ এটা আরো কয়েক জমা চলবে কারণ যেহেতু তাত্তিয়া এগুলো রোগ এই রোগের বিরুদ্ধেই তাত্তিয়া আত্মশুদ্ধ মারে থাক আত্মশুদ্ধি তাত্তিয়া এটাকে কেউ করতে পারে না কোরআনে আছে এটা হাদিসে আছে কিন্তু আত্মশুদ্ধির নামে আত্মশুদ্ধি করা পরিষ্কার করা সব গাড়ির থেকে সেইখানে যদি পীরকে বসাইতে হয় এটার নাম যদি আত্মশুদ্ধি হয় আমি এটা মুসলিম সিরিকের এটা অবস্থান কারণ আপনি পরিষ্কার বলেন আমার কলবে আমি মতামত কলবের দিকে আমার কলব হুজুর কেবলা কলবের দিকে মতামত হুজুর কেবলার কলব ভাইয়া মাধ্যমে তারপরে ফেরত পীর মাসায় সব আল্লাহ দিকে মতো মতামত আমি বলতে চাই আপনি যার দিকে মতওয়াজ্য বলেন সে যে আল্লাহর অলি তার নিশ্চয়তা দেবে কে সার্টিফিকেট দেবে কে কোনো গ্যারান্টি আছে আপনি একজনকে আল্লাহ মনে করতে পারেন কিন্তু সার্টিফিকেট অধিকার আপনার নেই মনের খবর জানেন কে আপনি দুইটা গুণা করলেন এক হলো পীরকে সার্টিফাই করলেন যে কামেল একেবারে কামেল পীর বলেন সার্টিফিকেট দিয়ে দেয় আর দুই নাম্বার কাজ করলেন আপনি কলম মতো অর্জ করে শিরিক করলেন হয়তো আমরা তো আল্লাহকে পাওয়ার জন্যই করছি মক্কার কুফাররা মূর্তি পূজা করতে আল্লাহকে পাওয়ার জন্যই পরিষ্কার বলা আছে মা না আবুদুহুম ইল্লা লিউকাররিবুনা ইলাল্লাহি যুলফা বলে স্পষ্ট আয়াত যে মক্কার কুফারদেরকে আমি জিজ্ঞেস করি তারা বলবে যে মূর্তি পূজা কেন করো তারা বলবে আমরা মূর্তিদেরকে পূজা করি একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর কাছে যাওয়ার জন্য সুতরাং ওরা আমাদেরকে আল্লাহকে সুপারিশ করবে সেজন্য আমরা ইবাদত করছি মূর্তি পূজা করছি তার বোঝা গেল মক্কার লোকেরা মূর্তি পূজা করতো যে উদ্দেশ্যে আপনি বর্তমান যুগে সেই উদ্দেশ্যে মাদার পূজা করছেন পীর পূজা করছেন আপনি সেই মদার কুফাদের চেয়ে মোটে কম না এই জন্য আমরা ইনশাল্লাহ কয়েকগুলো আজকে আমরা কয়েকটা আলোচনা করলাম ইনশাল্লাহ সামনে আরো এক আলোচনা হবে এবং এই বিষয়গুলো পরিষ্কার জানা প্রয়োজন কারণ তার কি অত্যন্ত ফুস আত্মশুদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমরা সে বিষয়ে আলোচনা করছি আল্লাহ তার আমাদের সকলকে বিষয়গুলিকে বুঝার এবং আমার দ্বারা তৌফিক দান করুন